সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন ইয়রাব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আগে আমি নবী করিম সাল্লা সাল্লামের একটি হাদিস যেটা আমাদের জন্য বড় আশাদায়ক বা আমাদের মনোকামনা আশা বা আমাদের যে স্বপ্ন আমরা পরকালে নেজাত পেতে চাই বেহেশবাসী হতে চাই জান্নাতে যেতে চাই তো নবী করিম সাল্লাম এই হাদিসে বলছেন সাতটি গুণ যদি তোমার মধ্যে থাকে বা এই সাতটি জিনিস যেটা উনি বলছেন যদি কেউ এর ওপরে আমাল করে তো আল্লাহ তার জন্যে জান্নাতের দরওয়াজা খুলে দেবে আসুন দেখি সেই সাতটি জিনিস কি নবী করিম সাল্লা সাল্লাম বলছেন من أسبغ وزوه وأحسن صلاته وأدى زكاة, زكاة ماله وكف غضبه وسجن لسانه واستغفر لذنبه وأدى النصيحة لأهل بيت نبيه فقد استكمل حقائق الإيمان وأبواب الجنة مفتحة له صواب الأعمال للصدوق الوسائل जिल्द एक সফা চারশো সাতাশি এই হাদিসটি আলী ইবনে জাফর ওনার ভাই মুস ইবনে জাফর ওনার পিতা জাফর ইবনে মোহাম্মদ এবং উনি নিজের নানা নবী করিম সাল্লাম থেকে রবায়ত করছেন বলছেন আবু আবুল জান্নাফ ইসাফাতে খেসালিন জান্নাত তার জন্যে যার মধ্যে এই সাতটি জিনিস থাকবে বা যে এই সাতটি কাজ করতে থাকবে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন কাল আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানে আসবাগা অজুহু যে নিজের অজুকে সুন্দরভাবে করবে অজুকে তাড়াতাড়ি করে ইনকমপ্লিট করে বা যেভাবে আদেশ করা হয়েছে কোরআনে অজু করার সেইভাবে না করে যদি নিজের ইচ্ছে মতো অজু করে তো সে অজু কোনো কাজে আসবে না না তার এবাদতের কাজে আসবে না তার নেজাতের কারণ হবে তাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন মান আসবাগা অজু হু যে নিজের অজুকে সুন্দরভাবে করবে ও আহসানা সালাত হু যে নিজের নামাজকে সুন্দরভাবে পড়বে খুব শান্ত হয়ে সুস্থ হয়ে খুব শান্তির সঙ্গে আল্লাহকে স্মরণ করবে নামাজ পড়বে ও আদা জাকাত মালিহি আর নিজের মালের জাকাত আদায় করবে যেটা আল্লাহ তার উপরে ফরজ করেছে ওয়াকফা গাজাবহু নিজের রাগকে যে দমন করবে কন্ট্রোল করবে ওয়াসাজানা লিসানহ যে নিজের জিব্বাহকে কয়েদ করে রাখবে তাকে আজাদ ছেড়ে দেবে না অর্থাৎ প্রয়োজন হলে বলবে না নইলে বলবে না বন্ধ হয়ে করে রাখবে মুখকে বন্ধ করে রাখবে নিজের জিব্বাহকে নিজের কন্ট্রোলে রাখবে তাই একে বলা হচ্ছে ক্যাদ করে রাখবে ধরে রাখবে ওয়াস্তাক ফরালে দম্বে আর যদি কখনো ভুল হয়ে যায় তো সঙ্গে সঙ্গে নিজের প্রতিপালকের কাছে ক্ষমা চাইবে ওয়া আদ্দা নাসিহালে আহলে বাইতে নবী আর আহলে বাইতে নবী আমাদেরকে যে ওসিয়ত করেছেন যেভাবে চলতে বলেছেন বা যেভাবে নিজের দায়িত্বকে পুরো করতে বলেছেন যদি আমরা সেইভাবে নিজের দায়িত্বকে পূরণ করতে থাকি বা সেইভাবে চলতে থাকি যেভাবে নবী নবীর আহলেবায়ত বলেছেন তো রবি বলছেন ফকাদ ইস্তাকমালা হকা একুল ইমান বাস্তবে এই ব্যক্তি নিজের ইমানকে পরিপূর্ণ করেছে যে এই সাতটি কাজ করেছে সে নিজের ইমানকে পরিপূর্ণ করেছে ও আবুয়াবুল জান্না মোফত্তাহ আলাহ আর আল্লাহ তখন তার জন্য জান্নাতের দরওয়াজা সমস্ত দরওয়াজা খুলে দেবে বা খুলে দিয়েছে যে দরওয়াজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারে এই হাদিসটি সওয়াবুল আমাল শেখ সদুক আল্লাহ রহমার বই বা ওয়াসায়েল শিয়া খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর চারশো সাতাশিতে এই হাদিস লেখা হয়েছে আশা রাখি আমরা সবাই চেষ্টা করব নবী করিম সাল্লাহ ইসলামের এই হাদিসের উপরে আমাল করে সুন্দরভাবে অজু করে সুন্দরভাবে নামাজ পড়ে জাকাত আদায় করে রাগকে দমন করে নিজের জিব্বাহকে জবানকে ভাষাকে কন্ট্রোল করে বা যদি কখনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এবং আহলে ব্যয় আমাদেরকে যে আদেশ করেছেন নসিহত করেছেন তার উপরে আমল করে আমরা একটা সুন্দর জীবনযাপন করে এই দুনিয়া থেকে যাব যার পরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেবে আমরা যে দরজা দিয়ে ইচ্ছা তখন জান্নাতে প্রবেশ করতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা যেন এই হাদিসের ওপরে আমাল করে এই দুনিয়া থেকে যেতে পারি আসুন এবার আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই আগে একটি দুটো লিখিত প্রশ্ন পড়ব তারপরে আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব। দেখি প্রথম প্রশ্ন কোথা থেকে কে করছেন বিসমুল্লাহ রহমান রহিম জনাব রাশিদ আল কাদিরি সাহেব লিখছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাবারাকাত হুজুর নওরোজ বলতে কি আর এটা কি কোনো ইসলামিক ফেস্টিভ্যাল দয়া করে একটু বিস্তারিতভাবে আলোচনা করুন যাতে সবাই জিনিসটা বুঝতে পারে অগ্রিম ধন্যবাদ জানাই হুজুর সাহেবকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত জনাব রাশেদ আল কাদির সাহেব আপনার সুন্দর প্রশ্নের জন্যে টেক্স মেসেজের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আগামী দিনে ঈদে নওরোজ আসছে একুশে মার্চ নওরজের দিন তাই আপনি খুব সুন্দর সময়ে প্রশ্নটা রেখেছেন যাতে ওই দিন আসার আগে সবাই ওই দিনের গুরুত্ব বা ওই দিনের আমালটা বুঝতে পারে নওরোজ অর্থাৎ নতুন দিন এটা পারস্যর ভাষায় ফার্সি ভাষায় নও মানে নতুন আর রোজ মানে দিন নওরোজ মানে নতুন দিন আর এটা শামসি ক্যালেন্ডার হিসাবে বছরের প্রথম দিন আপনারা জানেন ইংরেজি মাস বা বাংলা মাস বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এগুলো বা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলো আমাদের রাখা নাম বা আমাদের তৈরি করা সিস্টেম কিন্তু প্রকৃত আল্লাহর সিস্টেমে যে দিন রাত বা মাস বা বছর আছে সেটা হচ্ছে গ্রহ সিস্টেমে তাকে নিজামে শামসি বলা হয় সোলার সিস্টেম আর দ্বিতীয় যেটা ইসলামিক ক্যালেন্ডার আমরা বলি মহরম সফর রবিল এটা হচ্ছে লুনার সিস্টেম মানে কামারি হিজরি একটি শামসি হিজরি বা শামসি ক্যালেন্ডার সিস্টেম আর একটা কামারি মানে চাঁদের বৃদ্ধি বা ক্ষয়ে দিন নির্ণয় হয় বা মাস বা বছর নির্ণয় হয় তো শামসি ক্যালেন্ডার হিসাবে গ্রহ প্রবর্তের প্রথম দিন যেদিন সূর্য হামালে প্রবেশ করে এটা হচ্ছে গ্রহ বর্ষের প্রথম দিন তাই ওই দিনকে নওরোজ বলা হয় মানে বছরের প্রথম দিন যে দিন সর্বপ্রথম এই দুনিয়ার ওপরে সূর্যের আলো পড়েছিল বহু ফজিলাত আছে এই দিন দিনের আর এই দিনকে নবী ও নবীর আহলে বায়ত নিজেদের দিন বলেছেন কেননা এই দিন নবী করিম সাল্লাহ উপরে আয়তের অবতীর্ণ শুরু হয়েছিল সর্বপ্রথম ওনার উপরে যখন ওই নাজিল হয় সেটা নওরোজের দিন ছিল তারপরে হজরত আলী আলাইসালামের বেলায়েতের যে ঘোষণা হয়েছিল গাদির এখমের ময়দানে দশ হিজড়িতে আঠারোই জিলিজ্জা সেটা একুশ মার্চ নওরোজের দিন ছিল ওই জন্য ওই দিনকে আরও গুরুত্ব দেওয়া হয় বা উৎসাহর সঙ্গে পালন করা হয় প্রবায়তে বলা হয়েছে ইমামি মেহিদি আলাহ ইসলামের জোহরের যে তারিখগুলো বলা হয়েছে তার মধ্যে একটা তারিখ নওরোজ মানে একুশ মার্চ নওরোজের দিন ওনার জোহর হবে আবার অনেক রাবায়ত বলছে আশুরার দিন ওনার জোহর হবে আবার রবায়ত আছে রোজে আরাফা মানে সবাই হজে থাকবে ওই সময় উনি জোহর করবেন তবে এটা রবায়তে আছে নওরোজ যেদিন পুনরায় হজরত আলী আলাইসাল্লাম নিজের খেলাফতের দায়িত্ব বহন করেছিলেন বা যেদিন মাসুমিনদের রাজাত লেখা হয়েছে আর ওই দিন জনাবে এব্রাহিম নবী নারে নমরুদ থেকে নেজাত পেয়েছিলেন জনাবে মুসা নবী দরিয়ায় নীল পার করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন জনাবে ঈশাকে শত্রু থেকে বাঁচিয়েছিলেন আকাশ তুলে নিয়েছিলেন ওইরূপ নওরোজের দিন আরও অনেক ইসলামিক ইতিহাসিক ঘটনা ওই দিন ঘটেছিল তাই ওই দিনকে বড় গুরুত্ব দেওয়া হয়েছে আর ওই দিনকে নবী ও আলে নবী নিজেদের দিন বলেছেন তাই নওরোজ মানে যে সময় সূর্য হামালে প্রবেশ করে একে ওয়াক্ত তাহবিল বলা হয় মানে সময় চেঞ্জ হওয়ার সময় মানে পুরো এক রাউন্ডের পরে আবার নতুন করে ওই গ্রহের দৌরান বা চাল শুরু হয় তো ওই যে প্রবেশ করছে সেই সময়টা ওয়াক্তে তাহবিল বলা হয় তাই বলা হচ্ছে ওই সময় একটি দুয়া যেটা আমি প্রথমে পাঠ করলাম বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহুম্মা ইয়া মুকাল্লেব আল কুলুব আফসার ইয়া মুদাব্বের আল্লাহ নাহার يا محول الحول والأحوال حول حالنا إلى أحسن الحال এই দিলকে পালাটনে ওয়ালে মানে অন্তরকে যে পরিবর্তন করে দৃষ্টি যে চেঞ্জ করে দিন রাতকে যে পরিবর্তন করে রাতের পরে দিন দিনের পরে রাত সমস্ত পরিস্থিতিকে হালাতকে যে চেঞ্জ করে পরিবর্তন করে সেই প্রতিপালকের কাছে আমরা বলছি উইল হাল এনা ইলা আহসানিল হাল আল্লাহ আমাদের পরিস্থিতিকে পরিবর্তন করে সুন্দর করে দাও আমরা হয়তো এখন অসহায় কষ্টের মধ্যে আছি আল্লাহ একে ভালো করে দাও এই দোয়াটা ছত্রিশ বার কমসে কম ছত্রিশ বার পড়তে বলা হয়েছে তাহবিলের সময় যে সময় গ্রহ পরিবর্তন হবে আর এটা আমাদের ভারতের সময় হিসেবে শনিবারের দিন মানে বিশে মার্চ তাইবিলের সময় হচ্ছে বিশ মার্চ শনিবারের দিন বৈকালে তিনটা সাত মিনিটে ভারতে আর বাংলাদেশে আরও আধ ঘন্টা আগে হবে তার মানে দুটো সাঁত্রিশ মিনিটে ওখানে শুরু হবে তাহবিলের সময়টা এই সময়টা মনে রাখবেন ওই সময় অজু করে পবিত্র হয়ে নামাজের পাটির উপরে বসে কেবলার রুখে মুখ করে এই দোয়াটা পড়তে হবে ইয়া মুকাল্লিব আল কুলুব ওয়াল ইয়া মুদব্বির লাইল ওয়ান নাহার ইয়া মুহাউল আল হাউল ওয়াল আহওয়াল হাউল হালানা আহসান আহসানিল হাল আশা রাখি এটা মনে রাখবেন আর তাছাড়া একুশ মার্চ রোজে ওয়েলায়েতে আলী ইবনে আবি তালিব আলাইসালাম বা বছরের শামসি বছরের প্রথম দিন এই জিনিসটা পারস্যের রাজারা বা পারস্যবাসীরা খুব গুরুত্ব দেন তাদের বছরের প্রথম দিন তাই ওই প্রথম দিন কিছু আল্লাহর উপাসনা বা এবাদত রাখা হয়েছে মা আলা বিন খানিস এমামে জাফর সাদিক আলাহ ইসলামের থেকে নকল করছেন প্রবাদ করছেন যে এমাম জাফর আলাহ ইসলাম বলেছেন যখন নরোজের দিন আসবে এই শুভ পবিত্র বা খুশির দিন আসবে তো দুপুরের সময় জোহরের আগে তোমরা স্নান করে গোসল করে পবিত্র পোশাক পরে আতর বা পারফিউম লাগিয়ে খুশবু লাগিয়ে আল্লাহর দরবারে হাজির হবে খুব সুন্দরভাবে নম্রতা ও ভদ্রতার সঙ্গে বড় কুলুসের সঙ্গে জোহর আসরের নামাজ আদায় করবে তারপরে চার রেখাত নামাজ পড়বে এটা হচ্ছে নওরোজের বিশেষ নামাজ মনে রাখবেন চার রেখাত নামাজ পড়বেন নিয়াত হবে আমি নওরোজের দু রেখাত নামাজ পড়িতেছি প্রবাতেন এলাল্লাহ দু দু রেখাত করে সুন্নত নামাজ দুদো রেখাত করে পড়তে হয় তো নিয়াত হবে আমি নওরোজের দুরেকাত নামাজ পড়িতেছি কোরবাতন এলাল্লাহ আল্লাহ আকবর বলে নামাজ শুরু করতে হবে প্রথম রেখাতে সোরে আলহামদের পর দশবার সোরে কাদর ইন্না আনজাল্লাহ লাইলাতিল কাদর পড়তে হবে তারপরে দ্বিতীয় রেখাতে দাঁড়িয়ে প্রথম সোরে আলহাম পড়তে হবে তারপরে দশবার কুলিয়া আইহল কাফেরুন সোরে জহদ কুলিয়া আইহাল কাফেরুন দশবার পড়তে হবে দশবার হয়ে যাওয়ার পরে আল্লাহ আকবর বলে কোনো দোয়ায় কুনুত পড়তে হবে তারপরে রুকুতে যে রুকুর জিকির করে উঠে সেজদায় যেতে হবে সেজদায় গিয়ে দুই সেজদার পরে বসে তাসাউ সালাম পড়ে দোরেকাত শেষ হয়ে যাবে আবার সোজা দাঁড়াতে হবে দাঁড়িয়ে আবার নিয়াত করতে হবে আমি নওরোজের দোরেকাত নামাজ পড়িতেছি করবাতেন এল আল্লাহ আল্লাহ আকবর বলে নামাজ শুরু করতে হবে প্রথম রেখাতে মানে টোটাল নামাজ হিসেবে তৃতীয় রেখাত কিন্তু দু আগে পড়া হয়ে গেছে আবার দু রেখাত যখন শুরু করছি তো এই দু রেখাতের প্রথম রেখাতে সোরা আলহামদের পরে দশবার কুলু আল্লাহ আহাদের সোরা পড়তে হবে দশবার কুলু আল্লাহ আহাদ সুরায় তহিদ তারপরে দ্বিতীয় রেখাতে মানে চতুর্থ রেখাতে টোটাল নামাজের চতুর্থ রেখাতে আর দ্বিতীয় দু রেখাতের দ্বিতীয় রেখাতে দাঁড়িয়ে প্রথম সুরায় আলহাম পড়তে হবে তারপরে দশবার সুরায় কুল আউজ রব্বিল ফালাক আর তারপরে দশবার সুরায় কুল আউজ রব্বিন নাস মৌজাতাইন উভয় সুরাকে দশ দশবার পড়তে হবে কুল আউজবে রব্বিল ফালাক দশবার কুল আউজবে রব্বিন নাস দশবার বলে আল্লাহ আকবর বলে এবার আবার কুনুত পড়তে হবে সালামতি ইমাম জামান আলাইসালামের জন্য যে দোয়া পড়ি আমরা আল্লাহ মকুল্লে ওলি কাল হুজ্জত ইবনুল হাসান সলওয়াতুকা আলাইহি ওয়ালা আবাহ في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقاعدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا اللهم صل على محمد وآل محمد এটা যুগের ইমাম ইমামের সালামতির দোয়া তো এই দোয়াটা যদি কেউ পড়ে তো খুব মঙ্গল কেননা ইমামের দোয়ায় তখন তার জীবনে শান্তি আসবে বা সে সুখ শান্তি পাবে তার মনোকামনা আশা পুরো হবে এই দোয়াটা আপনারা ইন্টারনেট থেকে নিতে পারেন দোয়ার বইতেও আছে দোয়ায় সালামতি এমা এমামে জামানা বা দোয়ায় ফরাজয়কে বলা হয় এই দোয়ায় কুনুত পড়ার পরে আল্লাহ আকবর বলে রুকুতে যাবে রুকু থেকে উঠে তারপরে শেষদায় যাবে দুই শেষদার পরে বসে তাসাউ সালাম পড়ে নামাজকে শেষ করে দেবে নামাজ শেষ হয়ে যাবার পরে এবারে বসে তসবি পড়তে হবে এটা একটা বিশেষ তসবি সেটা হচ্ছে ইয়াজ আল জালালে ওয়াল ইকরামে ইয়াজ আল জালালে ওয়াল ইকরামে যদি কেউ উচ্চ সম্মান চায় বা সম্মানিত হতে চায় ইজ্জত ও আবরু বৃদ্ধি চায় এইটা তিনশো ছেষট্টি বার তিনশো ছেষট্টি বার আবার অনেকেই বলেছেন তিনশো উনসত্তর বার ইয়াদ আল জালালে ওয়াল ইকরামে ইয়াদ আল জালালে ওয়াল ইকরামে পড়বে এই তসবি পড়ার পরে এবারে সেজদায় যাবে আর ওখানে বিশেষ একটি দোয়া যেগুলো দোয়ার বইতে দেওয়া হয়েছে বিশেষ করে মফাতুল জানানে আপনারা দেখতে পারেন বা অন্য দোয়ার বইগুলো যেগুলো অ্যাপগুলো আমি নাম নিয়েছিলাম শিয়াটুল কিট ডিভাইন পালস রাজনিয়াজ বাংলা দোয়া অ্যাপ এই সমস্ত বা বিশেষ করে মোফাতুল জানানে নওরোজের আমাল বিশেষ করে উল্লেখ হয়েছে আর ওখানে ওই দোয়াও দোয়া আছে তো ওই দোয়াটা সর্বশেষে যে শেষ দেয় ওই দোয়াটা পড়তে হবে কেউ যদি পড়ে আর আপনি শোনেন ভালো আর নইলে দোয়াটা পড়েও দেয় যেতে পারেন এবারে দেয় যেয়ে আল্লাহর কাছে নিজের মনোকামনা আশা বর্ণনা করতে হবে আল্লাহ রবুল আলমিন এই বছরে আমার জীবনে আমি এই সুখ শান্তি চাই আমাকে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করো এই রোগ থেকে আমাকে শেখা শেফা দান করো বা আমার জীবনে এই সুখ শান্তি দান করো আমার কাছে ঘর নেই আল্লাহ আমাকে ঘর দাও আল্লাহ রব্বুল আলমিন আমি ঋণে ভুগছি আমার ঋণ শোধ করে দাও আল্লাহ রব্বুল আলমিন আমার ছেলে মেয়ের বিয়ে বাকি আছে আল্লাহ তাদের বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলমিন আমি হজ জিয়ারতে যেতে চাই তার জন্য উপায় করে দাও এইভাবে যত মনোকামনা আশা ঐশ্বাস দেয় মাথা রেখে আল্লাহর কাছে চান আশা রাখি এই বছরে আপনার ওই সমস্ত মনোকামনা আশা পুরো হয়ে যাবে তো নওরোজ কাকে বলা হয় আর নওরোজের আমাল কিভাবে করতে হবে আলহামদুলিল্লাহ আমি বিস্তারিত আপনাদের সামনে বললাম আশা রেখে আপনারা বুঝতে পেরেছেন জনাব রাশিদ সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার প্রশ্নের মাধ্যমে আশা আলহামদুলিল্লাহ আশা রাখি আমার দর্শক বৃন্দরা নওরোজের গুরুত্বপূর্ণ দিনের আমাল বা ফসিলাত কি যেটা বললাম ওনারা এগুলো করার চেষ্টা করবেন আর ওই দিন যদি কেউ রোজা রাখতে পারে তো তার আরও বড় স্বভাব এমনি তো সাধারণ সাবান মাসে রোজা রাখার হুকুম হয়েছে নবী করিম সাল্লাম বলেছেন কে আছো যে মাহের সাবানে যেটা আমার মাস রোজা রেখে আমাকে সাপোর্ট করবে যে এই মাসে রোজা রেখে আল্লাহর কাছে তওবা ইস্তেকফার করবে আমি তার শেফাত করব সে জান্নাতে যাবে তো আশা রাখি আমরা যে যতটুকু সম্ভব রজম মাসে রোজা রেখেছি তো সাবান মাসেও ওইরূপ কমসে কম তিনটি রোজা রাখবেন নওরোজের দিন রাখুন রোজা তাছাড়া প্রতি মাসের ১৩ চোদ্দো পনেরো তারিখ এই তিন তারিখে রোজা রাখা সুন্নত করা হয়েছে তো আশা রাখি আমরা চেষ্টা করব রোজা রেখে নবীকে খুশির করার আর নবীর ওসিলায় আল্লাহর কাছে নিজের মনোকামনা আশা পাওয়ার জন্যে আল্লাহ রসুলের খুশির জন্য আমরা রোজা রাখব আসুন এবার আগের প্রশ্ন দেখি আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ সাতক্ষীরা জেলার দেবাটা থেকে মোসাম্মদ শাহিনা বেগম বলছি হুজুর আমাকে দোয়ায় তাজ এবং বিবি জাহনাব সালামুল্লাহ আলাইহার জিয়ারাত এই দুটো ছবি তুলে পাঠিয়ে দিতেন দিতে পারবেন তবে আমি খুব খুশি খুব কৃতজ্ঞ হইব উপকৃত হই হব আর আমার ছোট্ট একটি প্রশ্ন হলো বিয়ের সময় যে মেয়েদেরকে মেয়েদের গায়ে হলুদ হলুদের যে অনুষ্ঠান করা হয় তা কি জায়জ আছে ধন্যবাদ আপনাকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার প্রশ্নের জন্যে বা টেক্সট মেসেজের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে দীর্ঘজীবী করুক আপনাদের মনোকামনা আশাকে পুরো করুক আপনার ও আপনার পরিবারের সুখ শান্তি দান করুক আপনি সিয়ারাতে বিবি জায়নাব ও দোয়ায় তাজ চেয়েছেন তো স্ক্রিনে দেখুন চারজনের নম্বর দেওয়া হচ্ছে সবসময় বিশেষ কোনো বই বা পিডিএফ ফাইলের জন্যে তো আপনি আলী রেজা মাওলানা আলী রেজা সাহেবকে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন যে হুজুর আমাকে দোয়ায় তাজ বা জিয়ারাতে বিবি জায়নাব পাঠিয়ে দিন ইনশাল্লাহ উনি আপনাকে দোয়ায় তাজ এবং জিয়ারাতে বিবি জায়নাব পাঠিয়ে দেবেন কেননা আমার এখানে মেশিনে কারোর নম্বর আসে না আপনারা চ্যানেল উইনে যে মেসেজ করেন ভয়েসমেল পাঠান এ সমস্ত চ্যানেল উইনের মেশিনে রেকর্ড হয় বা ওখানে সেভ হয় তারপরে ওখান থেকে যখন আমাকে ফরওয়ার্ড করা হয় তো চ্যানেল উইনের নম্বর আমার কাছে আসে আপনাদের কারো নম্বর কিছু কোনোদিন আমার কাছে আসে না তাই সরাসরি আমার কাছে কিছু চাইলে আমি দিতে পারবো না আমি খুব দুঃখিত মানে আমার সমস্ত প্রোগ্রামে যত প্রশ্নের উত্তর দিই এটা চ্যানেল উইনের মাধ্যমে আমাকে দেওয়া হয় আপনারা চ্যানেল উইনকে প্রশ্ন পাঠান চ্যানেল উইন আমার মেশিনে ওটা ফরওয়ার্ড করেন সেটা দেখে দেখে আমি উত্তর আপনাদেরকে দিতে থাকি তাই আপনি যদি ডাইরেক্ট সরাসরি ওই দোয়া বা জেয়ারাত নিতে চান তো ওই চারজনের মধ্যে কারো একসঙ্গে কারো একজনের সঙ্গে যোগাযোগ করুন বিশেষ করে আলী রেজা মালন সাহেবের কাছে আমি দোয়ায় তাজ বা জিয়ারাতে বিবি জাহেব সালাম আলহা পাঠিয়ে দিয়েছি উনি আপনাদেরকে প্রোভাইড করবেন আপনার প্রশ্ন ছিল দ্বিতীয় আপনার একটা ছোট প্রশ্ন ছিল যে বিয়ের আগে মেয়েদের যে হলুদ মাখানোর অনুষ্ঠান হয় এটা জায়েজ কিনা অবশ্যই জায়েজ কোনো অসুবিধে নেই এটাকে শগুন বলা হয় বা উপটান লাগানো হয় রং ফর্সা করার জন্যে আবার অনেক অনেক সময় নজরে বধ থেকে বাঁচার জন্যে ওইগুলো করা হয় তো ওতে কোনো অসুবিধে নেই যদি শরীয়ত বিরোধী কোনো কাজ না হয় তো এই সমস্ত অনুষ্ঠান করতে কোনো অসুবিধে নেই হলুদ মাখানো হয় হলুদ মাখানোর পরে শরীর যখন পরিষ্কার হয়ে যায় তখন মন্দি লাগানো হয় তো এগুলো করতে কোনো অসুবিধে নেই কোনো এটা গড় ইসলামিক কাজ নয় এবারে আগের একটা শেষ লিখিত প্রশ্ন পড়তে চাই তারপরে আপনাদের audio record audio recording play করব এখানে প্রশ্ন আছে আসসালামু আলাইকুম আমার নাম সাকিনা বেগম আমি জানতে চাই যে নামা নামাজে যে দোয়া কুনুত পড়া হয় সেটি নামাজের মধ্যে পড়া হয় কি না নামাজের শেষে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন সাকিনা খাতুন আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে দুয়ায় কুনুত কখন পড়তে হয় নামাজের ভিতরে না নামাজের শেষে তো আমি বলেছি দ্বিতীয় রেখাতে দ্বিতীয় সুরো পাঠ করার পরে প্রথম রেখাত শেষ হয়ে যাবে উঠে দাঁড়িয়ে যখন দ্বিতীয় রেখাত আমরা শুরু করি তো প্রথম আলহামদু সোরা পড়ি তারপরে কোলো আল্লাহ আহাদ কি কোনো একটা সোরা পড়ি তারপরে রুকুতে যাওয়ার আগে মানে দুই সোরা শেষ হওয়ার পরে আল্লাহ আকবর বলে এবারে কুনুত পড়তে হবে বিসমুল্লাহ রহমান রহিম রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখেরাতে হাসানা ওয়াকেনা আদাবান্নার আল্লাহ সাল্লাহ আল ও ওয়াল মোহাম্মদ আল্লাহ আকবর বলে এবারে রুকুতে যান রুকু থেকে উঠে সেজদায় যান তো দ্বিতীয় রেখাতে রুকুতে যাওয়ার আগে কুনুত পড়া সন্ন্যত যদি কেউ জেনে শুনে ওই কুনুত ছেড়ে দেয় তো তার নামাজ বাতিল হবে না কারণ এটা সুন্নত জিনিস মোস্তাব জিনিস ছেড়ে দেওয়া যাবে যেগুলো ফরজ সেগুলো ছাড়লে নামাজ বাতিল হয়ে যাবে তো দ্বিতীয় রেখাতে কুনুত পড়া মোস্তাহাব আর নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তসবিয়া ফাতেমা জাহারা পড়ার পরে এবারে নিজের জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করুন মোনাজাত করুন দোয়া পড়ুন বিভিন্ন তাকিবাতে সালাদ যাকে বলা হয় জোহর নামাজের পরে বিশেষ তাকিবাত আছে আসর নামাজের পরে বিশেষ তাকিবাত আছে মগরবেশা নামাজের পরে বিশেষ তাকিবাত আছে ভোরের নামাজের পরে অনেক সুন্দর সুন্দর বিশেষ তাকিবাত আছে যেগুলো পড়লে আমাদের দিন সুন্দর যাবে মানে আমাদের জীবনে উন্নতি হবে আমাদের মনোকামনা আশা পুরো হবে এগুলো পড়তে বলা হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম সূর্য উদয় না হওয়া পর্যন্ত মুসল্লা থেকে উঠতেন না চিন্তা করুন তেরাওয়াতে কোরআন করতেন বা বিভিন্ন দোয়া পড়তেন কোরআনে বহু জায়গায় আল্লাহ রব্বুল আলমিন দোয়ার আদেশ করেছেন আর বলেছেন যে আমার কাছ থেকে কিছু চাবে না বা আমার কাছে দোয়া করবে না তাকাব্বর করবে ঘামান করবে অহংকারী করবে কেন চাবো মনে রাখবে আল্লাহ বলছে এই সমস্ত ঘমণ্ডীদেরকে শীতে নরকে ফেলে দেবে আল্লাহ জেন ও আন এবাদাতি এই দোয়াকেও আল্লাহ নিজের এবাদত বলেছে তো যদি কেউ এবাদত থেকে ঘমান করে অহংকারী করে তো সে জাহান নামে মুখের ওপরে তাকে ফেলে দেওয়া হবে আশা রাখি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আসুন এবার আমি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করতে চাই ও তার উত্তর দিতে চাই আসসালামু আলাইকুম মাওলানা সাহেব আমি হাওড়া জেলা থেকে জাসমিন বলছি সত্যি আপনি খুব ভালো এবং খুব ভালো শিক্ষা দিচ্ছেন ইসলামের দিক থেকে আপনার মতো মাওলানা আমি এখনও দেখিনি আপনি এত সরল এবং সুন্দর এবং নম্রভাবে বোঝান যে আপনার কথাই আমরা মগ্ন হয়ে যাই আপনি ইসলামটাকে এত মানে সহজভাবে আমাদের কাছে এনেছেন সত্যি আপনার মতো মাওলানা এখনও পর্যন্ত নেই এবং আপনাকে যেন আল্লাহ মাসিয়া করে পাঠিয়েছেন আমাদের কাছে আল্লাহ যেন আপনাকে দীর্ঘজীবী করুক স্ট্রং করে রাখুক আল্লাহ যেন আপনাকে খুব সুস্থ সবল ভালো রাখুক এবং আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করি আপনার আপনাকে স্ট্রং করে রাখুক আপনি আমাদেরকে খুব ভালো মানে শিক্ষা দিচ্ছেন এবং আমরা আপনাকে সব সময় চ্যানেল উইনে দেখতে চাই যখন আপনি আসেন না বা পুরনো এপিসোড হয় তখন আমরা খুব মানে চিন্তিত হই যে আপনি কেমন আছেন কোথায় আছেন কি করছেন এলেন না কেন পুরনো এপিসোড হচ্ছে না কেন খুব মানে চিন্তা হয় আমাদের এত মানে আপনার মানে চিন্তা হয় যে কি বলবো রোজের আস আসেন আপনি আপনার মানে এপিসোড দেখতে খুব ভালো লাগে এবং চ্যানেল উইনের প্রত্যেকটা এপিসোড দেখতে আমাদের খুব ভালো লাগে যেমন নামাজ শিক্ষা দিচ্ছে নামাজ দেখাচ্ছে আমাদেরকে সব কিছুই দেখি আমরা চ্যানেল উইন ছাড়া আর কিছুই দেখি না এবং রিমোট নিয়ে যখন আমরা ভাবি যে কিছু দেখব তখন যেন মনটা কেমন হয় যে চ্যানেল উইন্ডটা আমরা ঘোরাতে চাই না এত মানে ভালো লাগে রিমোট নিয়েও রিমোট রেখে দিই আমরা চ্যানেল উইনই সবসময় দেখি এবং আপনি আমাকে একটা প্রশ্ন বলুন যে মানে শুক্রবারে জম্মার নামাজ মেয়েরা মসজিদে কি পড়তে পারে এবং ইমামের পিছনেই করছি আমাদের মানে মসজিদের কাছে আর প্লাইবোর্ড দিয়ে ঘিরে দিয়েছে সামনে মানে ছেলেরা করছে আর পিছনে মেয়েরা করছে এইটা কি পড়া চলবে মসজিদে মেয়েরা জুম্মা নামাজ পড়ছে এটা একটু বলে দেবেন আমাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েসমেল আপনি যে রেকর্ডিং পাঠিয়েছেন এর জন্যে যত ধন্যবাদ জানাই যত কৃতজ্ঞ জানাই কম হবে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে দীর্ঘজীবী করুক আপনার মনোকামনা আশা পুরো করুক সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে আল্লাহ মুক্তি দান করুক আপনারও আপনার পরিবারের সমস্ত সমস্যার সমাধান করে দিক এবং আপনি জীবনে যা কিছু আশা রাখেন আল্লাহ সেগুলো যেন পূরণ করে খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো আপনার কথা শুনে আপনারা এত গুরুত্ব দিয়ে আমাদের অনুষ্ঠান দেখছেন আমাকে শুনছেন অনেক কিছু জানার বা শেখার চেষ্টা করছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার মতো আমার যত দর্শকরা আমাকে শুনছেন দেখছেন আর আমার উৎসাহ বাড়ানোর জন্য মনোবলকে বৃদ্ধি করার জন্য যখন তাঁরা এইভাবে মেসেজ করেন তো সত্যি আমি আমার অন্তর থেকে তাদের জন্যে হয়তো এনাদের জন্য দোয়া করি আল্লাহ এনাদেরকে দীর্ঘজীবী করো এনারা যেন এইভাবে বেঁচে থেকে সুখে শান্তিতে থেকে ভালো জিনিসগুলো জেনে শুনে সেগুলো যেন অন্যদের কাছে পৌঁছে দিতে পারেন আমি যে চেষ্টা করছি আশা কি আপনাদের মাধ্যমে সেটা সফল হবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই জাজাকুমুল্লাহ খাইরা ফিদ্দুনিয়া ওয়াল আহেরা এবারে আপনার প্রশ্ন ছিল যে শুক্রবারে মেয়েরা মসজিদে যেয়ে জমাতে নামাজ পড়তে পারে কি না তো হাদিসে বলা হয়েছে মসজিদুল মার কারবায়তহা নারীদের মসজিদ তাদের বাড়ির ভিতরের অংশ মানে নিজের বাড়িতে যদি কোনো জায়গা নামাজের জন্য নির্দিষ্ট করে নেয় তো সেই জায়গাটাই তার জন্যে মসজিদ মসজিদে পড়লে যে স্বভাব পাবে নিজের বাড়িতে যদি একটা জায়গা বিশেষ বা নির্দিষ্ট করে নেয় নামাজের জন্য সেখানে পড়লে সেই সব পাবে এটা নিজের জায়গায় নবীর হাদিস বললাম তবে সে মসজিদে যেতে পারবে কিনা অবশ্যই যেতে পারবে আপনারা জানেন মসজিদে কাবায় বা মসজিদের নবাবিতে নারী পুরুষ সবাই সেখানে জমাতে নামাজ পড়েন তো আমাদের ওখানে মসজিদে যদি পার্টিশন মানে পর্দার সিস্টেম করা হয় যেমন আপনি বললেন প্লাইবোর্ড দিয়ে পার্টিশন করা হয়েছে আগে ছেলেরা থাকে পিছনে মেয়েরা কোনো অসুবিধা নেই তবে ছেলেদের দাঁড়ানোর জায়গা আর মেয়েদের মানে শেষদায় যখন যাবে মাথা এর মাঝখানে কিন্তু কাদামাইন মানে দু কদম দু পার বেশি গ্যাপ হলে হবে না সুতরাং পর্দার কি পার্টিশনের ওই সাইটে ছেলেরা দাঁড়াবে আর এই সাইটে মেয়েরা এমন জায়গায় দাঁড়াবে যে তারা যখন সেজদায় যাবে তো তাদের মাথা আর ওই সাইডে পার্টিশনের ওই সাইডে পর্দার ওই সাইডে যে ছেলেদের পায়ের জায়গা তার মাঝখানে যেন দু কদমের বেশি ডিস্টেন্স বা ফ্যাসলা বা দূরত্ব না হয় এটা মনে হয় এটা জামাতের শর্ত তার বেশি ডিস্টেন্স হলে জমাত হবে না মসজিদে যেয়ে তেনারা নামাজ পড়তে পারেন আমরা যে শহর থাকি আমাদের এখানে বোম্বেতেও মসজিদে জুম্মার দিনে নারীরা পুরুষরা সবাই এসে নামাজ পড়েন তবে নারীরা হয়তো দুতলার উপরে যেয়ে পড়েন আর নিচে ছেলেদের জন্যে মানে পুরুষদের জন্য ব্যবস্থা করা হয় কোনো অসুবিধে নেই যদি কেউ ওইভাবে নামাজ পড়তে চায় কোনো মহিলা যদি মসজিদে জমাতে নামাজ পড়তে চায় পড়তে পারে ইনশাল্লাহ উনি স্বভাব পাবেন আগের প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমার নাম মাজিদুদ্দিন মোল্লা আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি মৌলানা সাহেব আমি পড়াশোনা ভুলে যাই আমি কোনো কিছু মনে রাখতে পারি না আপনি দয়া করে কিছু কিছু কোরআনে দোয়া বলে দিন যে দোয়া বলে দিন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত আমার প্রিয় ভাই আল্লাহ তোমার এই সমস্যার সমাধান করে দিক তোমার স্মরণশক্তিকে বৃদ্ধি করুক তবে তুমি সবসময় পবিত্র থাকার চেষ্টা করো পাক থাকলে তার স্মরণশক্তি বৃদ্ধি হয় আর ফেরিস্তারা আল্লাহর ফেরিস্তারা তাকে সহযোগিতা করে আর সুরায় তাহার আয়াত নম্বর পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ মনে থাকবে এই চারটি আয়াত সবসময় পড়ো বিসমুল্লাহ রহমান রহিম কাল রব্বিশ্বরাহলি সদরি ওয়েসরলি আমরি ওয়াহলুল ওকদাতামিল্লিসানি ইয়াফ তোমার স্মরণশক্তি এত বৃদ্ধি হয়ে যাবে যে লোক তোমাকে জাদুঘর মনে করবে কোনো জিনিস মুখস্থ করতে চাইলে সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যাবে আর ভুলবে না আর যদি কখনো ভুলে যাও তো সুরায় কাহেফের আয়াত নম্বর তেষট্টি পড়বে সঙ্গে সঙ্গে ওয়ামা আনসানি ইল্লা শায়তান আমি ভুলেনি কিন্তু শয়তান ভুলিয়ে দেয় তো সঙ্গে সঙ্গে দরুদ পাঠ করবে আর ওই আয়াত পড়বে আর প্রতি নামাজের পরে একটি দোয়া পড়বে যে দোয়াটি নবী নবীদের সাহাবিদেরকে তালিম দিয়েছিলেন নিজের বাচ্চাদেরকে শেখানোর জন্যে বিসমুল্লাহ রহমান রহিম রব্বে জিদনি ইলমাউয়া ফাহমাউয়া ইয়াকিনা ওয়ালহেকনি বিশ্ব অতি নামাজের পরে এই দোয়াটা পড়ো ইনশাল্লাহ তোমার স্মরণ শক্তি খুব বৃদ্ধি পাবে আর তুমি তখন সমস্ত জিনিস মনে রেখে সুন্দরভাবে লেখাপড়া বা পড়াশোনা করতে পারবে পরের প্রশ্ন নিই বিসমুল্লাহ রহমান রহম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ পাক হুজুর সাহেবকে ভালো রাখুক এটাই আমি নামাজে বসলে আগে হুজুর সাহেব সাহা হুজুর সাহেবের জন্য দোয়া করি তো আমার প্রশ্ন হচ্ছে আমি নামাজে যখন মানে পড়তে থাকি তখন আমার মানে আল্লাহর প্রশংসা এইভাবে মনে হয় যে আল্লাহ পাক মানে ডিম যেটা কয় ডিমের ভিতরে দুই রকম পানি আল্লাহ তুমি কিভাবে সৃষ্টি করছো এই যে ব্রহ্মপুত্র নদী আল্লাহ পাকের এত ক্ষমতা এই যে কত রকমের কত পাখি আল্লাহ পাক সৃষ্টি করেছেন এক একটার এক এক রকম মানে কালার এগুলো মানে আল্লাহর প্রশংসা টাইপ নামাজে মনে হয় এতে কি নামাজের কোনো ক্ষতি হবে আমি আল্লাহর প্রশংসা করে করে মনে করি যে আল্লাহ তোমার কত ক্ষমতা এক এক গাছের পাতা এক এক রকম বানিয়েছেন আল্লাহ তুমি ছাড়া এটা কেউ পারবে না তা নামাজে যে এগুলো মনে হয় তাহলে কি নামাজ হবে কি হবে না হুজুর সাহেব আমাকে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েস মেল বা রেকর্ডিংয়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ রব্বুল আলমিন আপনার উপাসনা ও ইবাদতকে কবুল করুক আপনার মনোকামনা আশাকে পুরো করুক আপনি একটা সুন্দর প্রশ্ন রেখেছেন অনেক অনেক সময় আমরা নামাজ পড়ি কিন্তু শয়তান আমাদেরকে মন ভ্রষ্ট করে দেয় আমাদের মনকে অন্যদিকে নিয়ে যায় আমরা দাঁড়িয়ে থাকি রুকু সেজদা করি কিন্তু অনেক অনেক সময় ধ্যান কিন্তু ওই নামাজের দিকে থাকে না তাই শরীয়তে বলা হয়েছে নামাজের সময় তুমি যে সুরাগুলো পাঠ করছো যে আয়াতগুলো পড়ছো যে জিকিরগুলো করছো তার অর্থ নিয়ে চিন্তা করো মনে করো সুরায় আলাম পড়ছো বিসমিল্লাহ রহমান রাহিম অর্থাৎ আমি শুরু করছি আল্লাহর নাম নিয়ে যে বড় মেহরবান ও দয়াময় করুণাময় আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিন সেই প্রতিপালকের জন্যে যে সমস্ত বিশ্বের প্রতিপালক এইভাবে সুরা পড়তে হবে আর তার মানে নিজের মনে মনে জাগাতে থাকতে হবে বা বলতে থাকতে হবে পড়তে থাকতে হবে মানে পুরো ধ্যানটা যেন নামাজের ভিতরে থাকে মানে নামাজের বাইরে যেন না যায় আপনি যেটা করছেন ওটা খুব ভালো জিনিস আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করা ষাট বছরের এবাদতের চেয়ে তো বেশি সব মনে রাখবেন আল্লাহর সৃষ্টি আল্লাহর কুদরত আল্লাহর মহিমা আল্লাহ নিজের শক্তির মাধ্যমে যা কিছু এই দুনিয়া সৃষ্টি করেছে এগুলো নিয়ে চিন্তা করা যে চিন্তা করবে সে আল্লাহর শুকর করবে বা আল্লাহর সম্মান করবে সে আল্লাহর আরও শ্রদ্ধা করবে তার উপাসনা করবে শুকর আদায় করবে তো এগুলো নিয়ে চিন্তা করা বড় স্বভাব এমনকি রবাদ বলা হয়েছে ষাট বছরের ইবাদত করলে যে স্বভাব যদি কেউ আল্লাহর কুদরত বা আল্লাহর নেমাতকে নিয়ে চিন্তা করে যে আল্লাহ এই সমস্ত নেহমাত কত সুন্দরভাবে নিজের বান্দাদের জন্য দিয়েছে বা মখলুকাতদেরকে কত সুন্দর ফ্যাসিলিটি দিয়েছে এগুলো চিন্তা করে স্বভাব তবে নামাজের সময় যদি ওই চিন্তা আপনাকে নামাজ থেকে অনেক দূরে নিয়ে যায় অন্য দিকে নিয়ে যায় তাহলে কিন্তু ঠিক নয় কিন্তু ওই সমস্ত চিন্তার মধ্যে যদি আপনি নামাজে থাকতে পারেন বিশেষ করে জমাতে যখন আমরা নামাজ পড়ি তো সুরো পড়ার দায়িত্ব তেরাতের দায়িত্ব থাকে ইমাম সাহেবের উপরে যারা পিছনে থাকে চুপচাপ থাকে তো এরা তখন বেশি মানে দিমন হয়ে যায় বা শয়তান এদেরকে এদিক ওদিকে মন ঘুরিয়ে দেয় তো তখন তাদের জন্য বলা হয়েছে তোমরা নামাজে মন দিয়ে তেলাবাত শুনতে থাকো কি জিকির করতে থাকো সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ বলতে থাকো আর নইলে আল্লাহর কুদরত বা আল্লাহর নিশানি যেগুলো স্মরণ করলে আখরাত মনে পড়বে যেগুলো স্মরণ করলে আল্লাহর স্মরণ স্মরণে থাকবে সবসময় সেটার মধ্যে থাকো তবে যখন আমরা ফরাদা নামাজ পড়ি একা নামাজ পড়ি তো সে সময় যদি আমাদের ধ্যান অন্যদিকে দিই তো আমাদের নামাজে ভুল হয়ে যাবে তাই ওই জন্য বলা হয়েছে নামাজের সময় শুধু নামাজ নিয়ে চিন্তা করো যেগুলো পড়ছো মনে করো যখন দাঁড়িয়ে থাকবে তোমার দৃষ্টি বা নজর যেন সেজদাগার ওপরে থাকে যে জায়গায় সেজদা করা হয় আর যখন রুকোতে যাবে তো তোমার নজর যেন দুই পায়ের মাঝখানে থাকে যখন তাসাউত পড়বে তো তোমার নজর যেন তোমার নিজের কোলের দিকে থাকে সেজদায় যাবে তোমার নজর নিজের নাকের দিকে থাকে এই এর ব্যাখ্যাও করা হয়েছে অনেক কিছু যা আস সময় কম রয়ে গেছে বলে আমি এর থেকে বেশি আর ডিটেলস বলতে পারছি না আশা রাখি নামাজের সময় আপনি নামাজের আয়াত মানে যে সুরগুলো পড়ি বা আয়াতগুলো পড়ি বা জিকিরগুলো করি শেষদার জিকির হোক রুকুর জিকির হোক বা রুকো থেকে ওঠার সময় বা শেষদা থেকে উঠে যে সমস্ত জিকিরগুলো পড়ি বা আয়াতগুলো পড়ি দোয়া পড়ি ওগুলোর মানে মনে মনে চিন্তা করতে থাকুন যে আমি আল্লাহর কাছে কি চাচ্ছি বা কি বলছি তো ধ্যান পুরো কন্ট্রিবিউশন নামাজের উপরে থাকবে আর এটাই হচ্ছে সবচেয়ে উত্তম তরিকা নামাজ পড়ার আর যদি খুব বেশি হয় তো নবী করিম বলেছেন বা হাদিসে বলা হয়েছে নামাজের সময় নিজের প্রতিপালককে স্মরণ করো আখেরাতকে স্মরণ করো নিজের কবরকে স্মরণ করো এইভাবে নামাজ পড়ো যেমন মাল আলাইসালাম বলেছেন যখন নামাজ দাঁড়াবে তো এইভাবে আল্লাহকে স্মরণ করবে যে হয়তো এই তোমার জীবনের শেষ সুযোগ শেষ সময় পেয়েছ সুযোগ পেয়েছ আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে নামাজ মানে আল্লাহর সঙ্গে কথা বলা তাই উনি বলছেন নামাজের সময় মনে করো আল্লাহ তোমাকে দেখছে বা তুমি আল্লাহকে দেখছো আর তুমি যদি আল্লাহকে না দেখো তো কমাস কম এতটা বিশ্বাস রাখো তোমার প্রতিপালক তোমাকে দেখছে তোমাকে শুনছে তো কিভাবে কথা বলতে হবে কিভাবে সংযত হয়ে উপাসনা করতে হবে এবার নিজেরা ভেবে দেখো তো নামাজের সময় পুরো ধিয়ান যাতে নামাজের দিকে থাকে তাই বলা হয়েছে নামাজের কেরাত বা সিকিরের দিকে তর্জমার দিকে ধিয়ান দাও আর তাছাড়া নিজের আখারাতকে স্মরণ করো পরকালকে স্মরণ করো কবরের মঞ্জিল আলেমে বারজাক মরার পরে কি হবে সেইগুলোকে স্মরণ করো তখন তোমার নামাজ খুব শান্তিপূর্ণ নামাজ হবে খুব আদর্শ সঙ্গে নামাজ হবে যে নামাজ আল্লাহ পছন্দ করে বা আল্লাহ কবুল করবে আমার প্রিয় বোন আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিন আসসালামু আলাইকুম মমি মল্লিকপুর থেকে টুম্পা বিবি বলছি বলছি নবীজি উম্মদদের আল্লাপাক কত বড় সম্মান দিয়েছে যেমন নেক বান্দাদের বা ইসরাহিলের নবীদের থেকে নবীর মতো বা নবীদের থেকে উত্তম বলেছেন আর ইমামের জামানা উনি গাইবাতে কুবরাই আছে কিন্তু আমি এটা বলতে চাইছি যে এক সময় ছিল আমার নবীজি বা প্রথম ইমাম হজরত আলী সালাম থেকে ইমামে জামান আজ্জাল্লাহ হাজ্জে শরীফ তখনকার দিনের মুনাফিক যারা ছিল তারা সবাই তো ওনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করত কিন্তু আমাদের এই যুগে ইমামে জামানার সঙ্গে আমাদের যারা কত আল্লাহর নেক বান্ধা হবে তাদের সঙ্গেই তবে ইমামে জামানার সাক্ষাৎ হবে আমরা তো জীবনে কখনো পাবো না সেই জন্য নয় তো সেই জন্য আল্লাহ নেক বান্দাদের এই যুগের নবীর উম্মদের নেক বান্দাদের ওই সম্মান দান করেছেন তো সেই যুগে যখন ওই মুনাফিকরা ওই নবীজির সঙ্গে বা ইমাম গণেদের সঙ্গে দেখা সাক্ষাৎ করত তো তেনারা তো সবসময় কি পাক পবিত্রতা থাকতো তেনারা কত খারাপ এটা একটু গুছিয়ে বলবেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন টম্বা খাতুন আপনার ভয়েসমেল বা রেকর্ডিং পাঠানোর জন্যে নিজের কথা রাখার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি বিশেষ করে যে জিনিসটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে এই যে এমাম নবী যখন ওনারা প্রকাশ্যভাবে ছিলেন তো সেই সময় ওনাদের মান্যকারী অনুগামী অনুসারীরা বা যারা মানত না অন্য সম্প্রদায় অন্য ধর্মের লোক কি মুশরিক মোনাফিকিনরা ওনাদের সঙ্গে সাক্ষাৎ করতেন ওনারা সাক্ষাৎ দিতেন বা মিলতেন কিন্তু এখন আমরা যুগের ইমামের সঙ্গে কেন সাক্ষাৎ পাচ্ছি না দেখুন এখানে একটা জিনিস হয়তো একটু ভুল বোঝা হয়েছে ইমাম নবীরা যখন সামনে ছিলেন তো ওনাদের যেনারা অনুগামী অনুসারী ছিলেন মুসলিম সমাজের কথা বলি তাঁরা জানতেন যে নবী করিম সাল্লাহ ইসলাম সবসময় পবিত্র থাকেন বা এমামগণেরা ওনারা পবিত্র থাকেন তাই নবী করিম সাল্লাহ ইসলাম বারবার বলতেন শুধু মসজিদে আসার সময় তোমরা উজু করো না তোমরা নিজের বাড়িতে থাকার সময় অজু করে থাকো সব সময় পবিত্র থাকো কাজ করছো পবিত্র অজু করে কাজ করো নিজের কাজ করো এতে আল্লাহর তরফ থেকে সহযোগিতা পাবে আল্লাহর ফেরিস্তারে এসে তোমাদেরকে সাহায্য করবে যত পবিত্র থাকবে তোমাদের তত মঙ্গল হবে তোমাদের কাজ তত সফল হবে বা আল্লাহর সাপোর্ট পাবে তাই বেশিরভাগ তারা পবিত্র থাকতো এবারে হয়তো অনেক দূর থেকে কেউ আসতো কেউ জানতো না বা মুশিকিন যারা আসতো নবীর কাছে তো নবী করিম সাল্লাম যদি জানতেন যে ইনি মাসলান কে মুশরিক তো তখন তার সঙ্গে মুসাফা করার আগে নিজের আবা বা যে এই যে আবা বলি আমরা এটাকে রেদা অনেক অনেক সময় রেদার ভেতর থেকে উনি হাত মেলাতেন তো নবী করিম সাল্লাহাম বা ইমামদের যখন সামনে ছিলেন তো ওনারা সতর্কের সঙ্গে সাক্ষাৎ করতেন যার তার সঙ্গে সাক্ষাৎ করতেন না হ্যাঁ দুয়া সালাম নিজের ব্যবহার খুব সুন্দর করতেন ওনাদের কাছে কেউ এসে কখনো নিরাশ হয়নি বা দুঃখিত হয়নি বা কেউ কখনো বলেনি যে আমি নবীর দরবারে গিয়েছিলাম কি মাওলা আলী আলাইসলামের দরবারে গিয়েছিলাম কি হাসান হোসেন আলাইসলামের দরবারে গিয়েছিলাম কিন্তু উনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন মানবতাহীন ব্যবহার করেছিলেন সাক্ষাৎ করেননি আহ্বান করেননি যত্ন করেননি সেবা করেননি এমন কখনো হয়নি ওনারা নিজের ব্যবহারের মাধ্যমে অন্যদের মন কেড়েছিলেন তাই যারা মুশরিক অন্য ধর্মের লোক যারা এমাম নবীদের সঙ্গে সাক্ষাৎ করত তারা আপন হয়ে যেত বা তারা একবার চিন্তা করতে বাধ্য হতো যে এনারা কত আল্লাহর প্রিয় বান্দা এনাদের ব্যবহার কত সুন্দর কত শান্তিপূর্ণ এনাদের জীবন যে জীবনকে সবাই আপন করতে চাইবে ওনারা আইডিয়াল হয়ে এসেছিলেন আদর্শ হয়ে এসেছিলেন তবে আমাদের যুগের এমাম যে কেউ ওনার কাছে পৌঁছাতে পারবে না বা যে কেউ ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না শুধু সেই ব্যক্তি সাক্ষাৎ পাবে যাকে উনি সাক্ষাৎ দেবেন দর্শন দেবেন আর কাকে দর্শন দেবেন সেটা উনি জানেন তবে হ্যাঁ এই বিশ্বে উনি সকলকে সহযোগিতা করছেন শুধু মুসলমান শুধু আহলেবাতের অনুগামী শিয়াদের নয় সমস্ত জাতের লোক যারা মুসিবতে থাকে আর ওনাকে যদি স্মরণ করে তো উনি সাহায্য করেন আর স্মরণ নাও করলেন কেউ যদি স্মরণ নাও করে মনে করেন ইমাম আল ইসলাম আমি বললাম এই দুনিয়াতে আছেন আমাদের মাঝখানেই আছেন ওনার অদৃশ্যকালীন যুগ এই জন্য বলা হচ্ছে যে উনি পরিচিত নন মানে আমরা জানি না যে এই ব্যক্তি ইমাম ইসলাম আলাহ ইসলাম যেমন ওনার উদাহরণ দেওয়া হয়েছে যারা ইউসুফ নবী মিশরে ছিলেন সবার সামনে ছিলেন কিন্তু ওনার আপন ভাইরাও ওনাকে চিনতে পারেননি যে এই রাজা এই মিশরের রাজা এখন যিনি যেনার কাছে আমি আমরা ধন দৌলত নিতে এসেছি ইনি আমাদের ভাই তো ওইরূপ যখন মানুষ যতক্ষণ পরিচিত না হয় কাউকে জানে না তো ইমাম জামান আলি ইসলাম এই দুনিয়াতেই আছেন আর সকলের সাহায্য করছেন যেটা আমি অনেকবার বলেছি যে এমাম ইমামে জামান আলি ইসলাম আল্লাহর হুকুমে যখন পুনরায় প্রকাশ করবেন জোর হবে উনি ফিরে আসবেন দুনিয়ায় আর সাধারণভাবে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন তখন বেশিরভাগ দুনিয়াবাসী এই দুনিয়ার পৃথিবীর লোকেরা ওনাকে দেখে বলবেন আরে এনার সঙ্গে তো এর আগে আমার সাক্ষাৎ হয়েছিল অমুক জায়গায় ইনি আমার সাক্ষাৎ দিয়েছিলেন বা আমার বিপদ থেকে আমাকে মুক্তি দিয়েছিলেন আমার এই কাজটা করে দিয়েছিলেন এইভাবে অনেক রকমের কথা হবে আর সমস্ত কথা এই প্রমাণ করবে যে এমাম জামান আল্লাহ ইসলাম নিজের দায়িত্ব পালন করছেন আর আল্লাহর বান্দাদের খেয়াল রেখে আছেন তাই আমরা শুক্রবারের দিনে আজকের দিনে জিয়ারাতে এমাম জামান আল্লাহ ইসলাম যখন পড়ি তো ওনাকে এইভাবে স্মরণ করি আসসালামু আলাইকে হুজ্জত আল্লাহ আল্লাহর জমিনের ওপরে তার হুজ্জত এ আল্লাহর হুজ্জত আপনার উপরে সালাম লৌলার হুজ্জলা সাহাতুল আরদবে আহলা যদি হুজ্জতে খোদা জমিনের উপরে না থাকতেন তো এই জমিন সব সময় ধ্বংস হয়ে যেত ওই আল্লাহর হুজ্জত এই জমিনকে বাকি রেখে আছেন তো ইমামে জামান ইসলামকে যখন আমরা সালাম পড়ি তো কি বলি আসসালাম আলাইকা ইয়াহুজ্জত আল্লাহ ফি আর্দে আসসালাম আলাইকি আইন আল্লাহ ফি খালকে আল্লাহর মখলুকাতের মাঝখানে আল্লাহর দৃষ্টি নয়ন হয়ে উনি আমাদেরকে দেখছেন যেমন আল্লাহ আমাদেরকে দেখছেন তেমন উনি আমাদেরকে দেখছেন আর আমরা কোথায় কি কে কি হালে আছে কি অবস্থা আছে কী কষ্টের আছে উনি সব দেখছেন তাই প্রয়োজন হিসেবে উনি সাহায্য করছেন মনে রাখবেন তো নিরাশ হবেন না আমার প্রিয় বোন অন্ত থেকে যদি ওনাকে স্মরণ করেন কখন কোথায় কিভাবে এসে আপনার সহযোগিতা করবেন বা হয়তো আপনি সাক্ষাৎ পাবেন চিনতে পারবেন না যখন প্রকাশ হবেন উনি তখন আপনি নিজে বলবেন আপনার অন্তর বলবে অমুক বিপদের সময় এনাকে আমি স্মরণ করেছিলাম ইনি তো এসে আমাকে সাপোর্ট করেছিলেন ইনশাল্লাহ এরূপ আমাদের সকলের সঙ্গে হবে আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন এবার একটা শেষ প্রশ্ন নিতে চাই বিসমুল্লাহ রহমান রহম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ পাক চ্যানেল উইনের সবাইকে ভালো রাখুক হুজুর সাহেবকে আল্লাপাক ভালো রাখুক আমি রাজ্য আসাম ধুবড়ি জেলা থেকে বলছি হুজুর সাহেব আমার কোশ্চেন হচ্ছে কারো ঘরে যদি কারবালার মাটি রাখা থাকে সেটা তো তার সৌভাগ্য কিন্তু কারবালির কারবালার মাটিটা কাচের বয়মের ভিতরে উঁচু জায়গায় রাখা আছে পশ্চিম সাইডে তো কাপড় চেঞ্জ করতে কাপড় যদি অল্প কম বেশি হয় তাহলে কি গুণা হবে আপনি জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আপনি যে জিনিসটা জানতে চেয়েছেন এটা হচ্ছে আমাদের একটা আবেগ জজবা আকিদাত একটা স্নো শ্রদ্ধা বা ভালোবাসা তাই আমরা ওই সম্মানের নজরে দেখি তবে সেটা যদি কাচের বয়েমের মধ্যে আছে ওপরে আর রাখা আছে কোনো অসুবিধা নেই আপনি ওখানে নিচে নিজের পোশাক পরিবর্তন করতে চাচ্ছেন কোনো অসুবিধা নেই শরীয়তে এটা হারাম নয় আপনি নিশ্চিন্তে করতে পারেন হ্যাঁ আমরা সম্মান করি সেটা নিজের জায়গায় তবে যখন আপনি বললেন সেটা ওপরে আছে বয়েমের ভেতরে আছে কাছের আছে কোনো অসুবিধা নেই ওখানে আপনি নিজের পরি পরিধান বা পোশাক যদি চেঞ্জ করতে চান করতে করতে পারেন তবে আদব ইসলামী আদবের খেয়াল রাখবেন আচ্ছা না আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন এই বলে আমার বস্তু আজকে এখানে শেষ করছি আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হচ্ছে আপনারা নিজের প্রশ্ন নিজের মোবাইলে রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিতে পারেন যদি লিখে পাঠাতে চান লিখেও পাঠাতে পারেন যারা দূরত্ব দেশে বাস করছেন বিভিন্ন দেশে বাংলাদেশ বা অন্য দেশে আপনারাও আপনাদের নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি ফ্যাক্স করতে চান ফ্যাক্স করতে পারেন আমরা আপ্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তবে যদি কখনো একটু দেরি হয় তো কিছু মনে করবেন না একটু অপেক্ষা অপেক্ষা করবেন আর সাথে সাথে আরও একটা অনুরোধ করছি যদি আপনারা নিজের মনোনীত অনুষ্ঠান ইসলামিন বাংলা টিভিতে দেখার সুযোগ বা সময় না পান তো প্লিজ দয়া করে আপনাদের মোবাইলে আপনারা ইউটিউবে যেয়ে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন ওখানে আমার সমস্ত এপিসোড আপলোড করে দেওয়া হচ্ছে প্রতিদিন সুতরাং আপনারা নিজের সুযোগ সময়ে যখন সুযোগ পাবেন নিজের মনোনীত অনুষ্ঠান ওখানে দেখুন নিজের প্রশ্নের উত্তর শুনুন আর ফিডব্যাক বলুন আপনাদেরকে প্রোগ্রাম কেমন লাগছে আর নিজের প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করুন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম ওয়াহর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত